দেব হ্যাঁ আমি কেন তার সৎকা আরেকজন কাজ পৌঁছিয়ে দেব সেটা তো তার কাজ সে কেন করছে না হ্যাঁ এটাতে কুণ্ঠাবোধ করার কিছু নেই বরং এতে সোয়াবের কাজ রয়েছে রসুল আকরম সাল্লাহ আসলাম এই ব্যাপারে যে হাদিসটুকু বললেন হজরত আবু মুসা শরীর থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরম সাল্লাম বলেন আল খাজিনুল মুসলিমুল আমিন الذي ينفذ ما أمر به فيعطيه كاملا موفرا طيبة به نفسه <clears throat> বলা হচ্ছে যে একজন মুসলমান যদি কারো ধনভাণ্ডার ধনভাণ্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে হ্যাঁ সে যদি আমানতদার হয় তাকে যে আদেশ করা হয় সেটা যদি সে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে এবং যাকে যতটুকু দেওয়ার কথা সেই যেন হ্যাঁ, সে যখন পরিপূর্ণভাবে তাকে দিয়ে দেয় এবং তার অন্তর খুশি থাকে যে আমি দিতে পেরেছি অন্যকে হ্যাঁ অন্যের দায়িত্ব হ্যাঁ সুচারুরূপে রূপে আদায় করতে পেরেছি এবং সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছি যদি এটু এরকম করতে পারে এবং সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে তখন রসুল আকসম বললেন যে আহাদুল মুতাসদ্দিন সে হ্যাঁ, দুইজন সৎকাকারীর একজন অর্থাৎ যার সম্পদ সে তো সৎকাকারী হইল সে সৎকার সব পাবে আর এই লোকটা যে তার সহযোগিতা করলো তার হিসাব রক্ষণাবেক্ষণের হ্যাঁ দায়িত্ব পালন করলো অথবা সেই জিনিসটুকু সে আপনার গরিবের কাছে পৌঁছিয়ে দিল হ্যাঁ তখন তার সেই সমপরিমাণ সব সে পেয়ে গেল সেও সৎকার গুণাগারের সব পেয়ে গেল এখানে দেখার বিষয় যে অনেকে আবার এই ব্যাপারেও ফাঁকিবাজি করে কেউ কাউকে সৎকা দেওয়ার জন্য কিছু সম্পদ দিয়েছে দেখা যায় যে তার থেকে কিছু সংখ্যক কিছু পরিমাণ নিজের জন্য রেখে দেয় মনে করে যে এটা সৎকার সম্পদ সুতরাং সে ফাঁকিবাজি করে না এটা করা যাবে না রসিউল আকরম সাহ বলছেন যে ফাইউতি হিকা মিলান যে তাকে পরিপূর্ণরূপে দিতে হবে যে একজনে দায়িত্ব দিলে যে এত টাকা অমুককে সৎকা দিয়ে দিবে আমি ব্যস্ত তুমি একটু পৌঁছিয়ে দাও আপনি এখান থেকে কিছু রাখতে পারবেন না বরং তার তাকে পৌঁছিয়ে দিতে হবে আরেকটা হচ্ছে তৈবানবিহীন আফসু যে এই সব পাওয়ার জন্য আপনার মনে কোনো ব্যথা থাকতে হবে না অনেকে মনে করেন যে আমাকে দিল না আমার হাত দিয়ে অন্যকে দিল আপনার মনে একটু কষ্ট লেগে গেল না আপনি পরিপূর্ণ হ্যাঁ সন্তুষ্টির সাথে যে আল্লাহর ইচ্ছা হয়েছে যে তার দৃষ্টি ওর দিকে পড়েছে এই কারণে তাকে সৎকার করেছে বা অথবা তার প্রয়োজন আমার চাইতে বেশি এই কারণে আপনি পরিপূর্ণরূপে এবং খুব সন্তুষ্ট চিত্তে তার কাছে যদি পৌঁছে দিতে পারেন সেই সৎকার কতটুকু তাইলে এই পৌঁছে দেওয়ার কারণে আপনি সমপর্যায়ের সৎকা করার সব পেয়ে গেলেন তাইলে ব্যাপারটা খুবই আপনার খুব গুরুত্বপূর্ণ যেটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এটা বিরক্তিকর কোনো ব্যাপার নয় যে আমি বিরক্ত হব কেউ যদি আমাকে দায়িত্ব দেয় না সেটা হতে পারে না বরং এই জাতীয় দায়িত্ব দিলে আমি খুব খুশিতে সেই দায়িত্বটুকু হ্যাঁ, পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করব আল্লাহ শানু এই সকল দায়িত্ব পালন করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহী আজমাইন